บุ๊กทูสี่สิบสี่ชัวลิชชัวลิช ไปเที่ยวกลางคืนชุนเทเบลัยบายเรจาวาชุนเทเบลัยบายเรจาวาที่นี่มีดิสโกเทกไหมเอขานกี কোনো ডিস্কো আছে এখানে কি কোনো ডিস্কো আছে ที่นี่มีไนท์คลับไหม এখানে কি কোনো নাইট ক্লাব আছে এখানে কি কোনো নাইট ক্লাব আছে ที่นี่มีผับไหม এখানে কি কোনো পাব আছে এখানে কি কোনো পাব আছে เย็นนี้ที่โรงละครมีอะไร আজ সন্ধ্যায় রঙ্গমঞ্চে কি নাটক হচ্ছে আজ সন্ধ্যায় রঙ্গমঞ্চে কি নাটক হচ্ছে เย็นนี้ที่โรงหนังฉายหนังเรื่องอะไร আজ সন্ধ্যায় সিনেমা হলে কি ছবি হচ্ছে আজ সন্ধ্যায় সিনেমা হলে কি ছবি হচ্ছে เย็นนี้ที่โทรทัศน์มีอะไรดู আজ সন্ধ্যায় টিভিতে কি অনুষ্ঠান হচ্ছে আজ সন্ধ্যায় টিভিতে কি অনুষ্ঠান হচ্ছে ยังมีบัตรดูละครเหลืออีกไหมคะ থিয়েটারের টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে থিয়েটারের টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে ยังมีบัตรดูหนังเหลืออีกไหมคะ সিনেমার টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে সিনেমার টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে ยังมีบัตรดูฟุตบอลเหลืออีกไหมคะ ফুটবলের টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে ফুটবলের টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে ดิฉันต้องการนั่งข้างหลัง আমি সব থেকে পিছনে বসতে চাই আমি সব থেকে পিছনে বসতে চাই ดิฉันต้องการนั่งตรงกลาง আমি মাঝখানে কোথাও বসতে চাই আমি মাঝখানে কোথাও বসতে চাই ดิฉันต้องการนั่งข้างหน้า আমি সামনে বসতে চাই আমি সামনে বসতে চাই คุณช่วยแนะนำดิฉันหน่อยได้ไหม আপনি আমাকে কিছু সুপারিশ করতে পারেন আপনি আমাকে কিছু সুপারিশ করতে পারেন การแสดงเริ่มเมื่อไหร่ প্রদর্শন কখন শুরু হবে প্রদর্শন কখন শুরু হবে คุณช่วยซื้อบัตรให้ดิฉันได้ไหม আপনি কি আমাকে একটা টিকিট এনে দিতে পারেন আপনি কি আমাকে একটা টিকিট এনে দিতে পারেন แถวนี้มีสนามกอล์ฟไหม এখানে কাছাকাছি কোনো গল্ফের মাঠ আছে এখানে কাছাকাছি কোনো গল্ফের মাঠ আছে แถวนี้มีสนามเทนนิสไหม এখানে কাছাকাছি কোনো টেনিসের মাঠ আছে এখানে কাছাকাছি কোনো টেনিসের মাঠ আছে แถวนี้มีสระว่ายน้ำในร่มไหม এখানে কাছাকাছি সাঁতারের জন্য কোনো ইনডোর সুইমিং পুল আছে এখানে কাছাকাছি সাঁতারের জন্য কোনো ইনডোর সুইমিং পুল আছে